প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারেক আলাই বন্ধুগণ আলোচনার শুরুতে আমি ওই সমস্ত ভাইদের সুক্রিয়া আদায় করতে চাই যারা এই ক্যাম্পে আলোচনা করার ইচ্ছা করেছিলেন করার পর সেটা এখন বাস্তব হয়েছে যারা এই আলোচনা অনুষ্ঠিত করার জন্য নিজের শ্রম দিয়েছেন অর্থ করে দিয়ে সাহায্য করেছেন এরকম প্রত্যেক ভাইকে ভাইয়ের জন্যই আমি সুক্রিয়া আদায় করি হাদিসে এসেছে আব্দাল আলাল খায়রে কাফা আইলি কল্যাণের দিকে মানুষকে দাওয়াত দাওয়াত দানকারী কল্যাণের পথ প্রদর্শনকারী ঠিক কল্যাণকারীর মতোই মানে কোন এক ব্যক্তি ভালো কাজের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে আহ্বান করছে সেটা মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে এই কাজ করাটা ওইরকমই যেরকম স্বয়ং একজন ভালো কাজ করছে তো অবশ্যই আপনারা যারা এই ভালো কাজ করতে সাহায্য সহযোগিতা করেছেন বা করছেন যিনি আপনাদের সামনে আলোচনা করছেন যারা আরো অন্যান্য ভাবে সহযোগিতা করছেন তারা সবাই এই নেকির হকদার ইনশাআল্লাহ এটি আপনাদের ক্যাম্পে শুক্রবারে প্রথম আলোচনা আজকের এই আলোচনায় আমি আপনাদের যে বিষয়টি আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টির শিরোনাম কি দিব আমি বুঝতে পারছি না তবে এর একটি ছোট্ট শিরোনাম দেওয়া হয়েছে মৃত্যুর তিন সাথী আরেকটি শিরোনাম দেওয়া যেতে পারে যে আমার সম্পদ আমার মাল এ বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করার জন্য এসেছি ইনশাআল্লাহ আপনারা আধা ঘন্টা মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন আলোচনার শুরুতে আমি আজকে আপনাদের একটি ঘটনা শোনাই ঘটনাটির নাম হচ্ছে কোটিপতি এই ঘটনাটি আমার নিজের না সৌদি আরবের এক শেখ তিনি ঘটনাটি আরবিতে লিখেছেন সেই আরবি ঘটনাটি আমি বাংলায় অনুবাদও করেছি এই বইটির নাম হচ্ছে বরং আমি অন্ধ সেই বইয়ে এর নাম দেওয়া হয়েছে কোটিপতি এই ঘটনা যে ঘটনাটার মাধ্যমে আমি আপনাদের সামনে আজকে আলোচনা শুরু করতে চাই শেখ বলছেন অর্থাৎ লেখক বলছেন যে আমার এক বন্ধু ছিল ভালো মানুষ তার কাছে অনেক সময় মানুষেরা একটু ঝাড়ফুঁক নেওয়ার জন্য আসত এরকম এক বন্ধু এরকম এক লোক বলছে যে আমার কাছে একদিন সকালে টেলিফোন আসলো টেলিফোনের রিং বাজতে আমি যখন টেলিফোন তুললাম তখন দেখছি একজন কোটিপতি লোকের ছেলের টেলিফোন সে বলছে যে শেখ একটু আমাদের বাড়িতে দয়া করে আসেন আমার বাবা অসুস্থ সে ব্যক্তি বলছে যখন একজন বৃত্তশালী মানুষ কাউকে টেলিফোন করে তার চেয়ে ছোট পর্যায়ের মানুষকে তখন সাধারণত সে মানুষের খুশি হয় বা তার কাজটা আগ্রহ সহকারে করার চেষ্টা করে সেই ভাই বলছে যে আমি তার বাড়িতে তার বাড়ির দিকে রওনা দিলাম যখন তার বাড়িতে পৌঁছালাম দরজার সামনেই দেখে বুঝতে পারছি যে আসলে বৃত্তশালী মানুষ বাড়ির সামনের চাকচিক্য বাড়ির সামনের গার্ডেন আপনারাও এই দেশে এসে এরকম অনেক কিছু দেখছেন বাড়ির সামনের গার্ডেন গাড়ি রাখার জায়গা সুইমিং পুল পাশে পাশে সুন্দর ফুলের গাছ এসব কিছু দেখে মনে হচ্ছে প্রাচুর্য ঝরে পড়ছে এরকম এক বাড়িতে যখন ঢুকলাম ঢুকার পর বাড়ির ভিতরটা আরও সুন্দর এবং আরও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমাকে দেখার পরেই সেই অসুস্থ ব্যক্তির ছেলেরা একটি ঘরে বসালো বসার পর আপ্যায়নের পর তারা আমাকে বলল যে আমার বাবা অনেক দিন ধরে অসুখ ছিলেন তার পেটে ব্যথা হচ্ছিল কিন্তু শেষ পর্যায়ে যেটা জানা গেল সেটা হচ্ছে আমার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে ডাক্তার আমাদের বলে দিয়েছেন তিনি মাত্র কয়েকদিনের মেহমান কয়েকদিন পর তিনি এই দুনিয়া ত্যাগ করে মারা যাবেন চলে যাবেন আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে বাড়িতেই রেখেছি কিন্তু আমাদের মন হচ্ছে যে আপনি যদি একটু কোরআন শরীফের আয়াত একটু দোয়া দরুদ করে যদি আমার আব্বাকে একটু ফুঁক দিতেন একটু ঝাড়ফুঁক করতেন তো হয়তো আল্লাহ জানি না আল্লাহ আবার কোনো মানুষকে ভালো করতে পারেন ডাক্তার যাই বলুক অনেক সময় সেটা সহি হতে পারে অনেক সময় নাও হতে পারে তাই আপনি যদি একটু ঝাড়ফুঁক দিয়ে তাকে দোয়া করে দিতেন তো হয়তো আমরা একটু শান্তি পেতাম আমাদের ভালো লাগতো এ কথা বলার পর লোকটি বলছেন যে আমি তাদেরকে ছেড়ে দিয়ে তার বাবার রুমের দিকে ঢুকলাম যখন রুমের দিকে যাচ্ছিলাম তখন তার এক ছেলে আমার পিছন থেকে জামাটা টেনে ধরে দরজায় ঢুকার আগেই আমাকে বলছেন যে শেখ একটু অপেক্ষা করেন আমরা কিন্তু আমার আব্বাকে এটা বলেনি আমরা আমার আমাদের আব্বাকে এটা বলেনি যে তিনি অল্প দিনের মেহমান বা তার ব্লাড ক্যান্সার হয়েছে আমরা তাকে বলেছি তার সামান্য অসুখ হয়েছে কিছুদিন পর সে ভালো হয়ে যাবে তাই আপনি কিন্তু আমার আব্বাকে গিয়ে বলবেন না যে আপনার এই এই সমস্যা হয়েছে বলে ঠিক আছে শেখ এবং তার কয়েকজন ছেলে মিলে তার সেই বাবার ঘরে ঢুকলো সেই লোক বলছে যে লোকটির চেহারা ছবি দেখেই বোঝা যাচ্ছে একজন বৃত্তশীল মানুষ যদিও অসুখ হয়েছে কিন্তু চেহারা ছবিতে যেমন অসুখের প্রভাব পড়ে সেরকম কোনো প্রভাব নেই সচ্ছল চেহারা সুন্দর চেহারা সেই লোকটির বিছানায় আমি বসে গেলাম তার ছেলেগুলো আশেপাশে দাঁড়িয়ে থাকলো কিন্তু সেই লোকটি বলল যে আমার ছেলেগুলোকে বাইরে পাঠিয়ে দাও আমি শেখের সাথে একাই থাকতে চাই ছেলেগুলো বাড়ির রুম থেকে বাইরে চলে আসলো শেখ এবং সে অসুস্থ ব্যক্তি সে বিত্তশীল কোটিপতি ব্যক্তি আর সেই শেখ বা সেই মলানা বসে থাকলেন সেই লোকটি বলছেন যে আমি তার চেহারার দিকে দেখলাম কিছুক্ষণ মাথাটা নত করে রাখলো রাখার পর বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলো শেখ বলছেন আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছেন সে লোক বলল যে ভাই আমি এই পৃথিবীর মাল সম্পদ জমা করতে করতে আমার বয়স এখন প্রায় পঞ্চাশের অধিক হয়ে গেছে কিন্তু আল্লাহ আমাকে এমন এক অসুখে এখন ফেলে দিয়েছে যে এই বিছানা থেকে উঠে বাইরে যাব বা কিছু কাজ করব সেই ক্ষমতাটা আমার নেই সেজন্য আমার এখন অনুশোচনা হচ্ছে আমার লোকেরা আমার এই মাল সম্পদ কিভাবে জমা করব কিভাবে একত্রিত করব কিভাবে ধনী মানুষ হব এই লিপসা এবং লালসা আমাকে দুনিয়ার দুনিয়ার মহব্বতে ফেলে দিয়েছিল আর টাকা পয়সার মহব্বতে ফেলে দিয়েছিল আমি কিন্তু আল্লাহর ইবাদত করতে পারিনি আমি কিন্তু কোরআন শরীফও ভালো করে পড়তে পারিনি আমি কিন্তু দোয়া দরুদও ভালো করে জানিনি আমার ওয়াজ মহফিলে মানুষেরা ওয়াজ মহবিলে যেত আমাকে বলতো কিন্তু আমি যেতে পারিনি আর এই সময় আমার অসুখ হয়ে গেছে জানি না আমার কি হবে সাহেব বলছেন এ তো চিন্তা করেন না আল্লাহ চাইলে আপনার অসুখ ভালো হতে পারে আবার আপনি ভালো হতে পারেন ভালো জীবনে ফিরে যেতে পারেন আর যদি আপনার মৃত্যু লেখাই থাকে তাহলেও তো আপনার প্লাস পয়েন্ট আছে বলছে কি প্লাস পয়েন্ট আছে আমার বলছে আলহামদুলিল্লাহ ছেলে পেলে আছে প্রচুর পয়সা কড়ির মালিক আপনার ছেলেপেলেরা আপনার পয়সা কড়ি থেকে সদকা করবে দান খয়রাত করবে আপনার জন্য মসজিদ বানিয়ে দিবে আপনার জন্য এই করবে সেই করবে যখন শেখ এই কথাগুলি বলছিল তখন সেই লোকটি চেহারা ছবি আরো যেন মলিন হয়ে যাচ্ছিল হওয়ার পর শেখকে বলতে বলতে বাধা দিচ্ছেন যে শেখ বাস বাস আপনি যথেষ্ট করেন আর বলবেন না সেই নোংরাদের কথা বলবেন না আমার এই ছেলেগুলো নোংরা এরা ময়লা সে লোকটি অবাক হয়ে গেল যে কি ব্যাপার ছেলেদেরকে সে এরকম কেন বলছে বলছে আপনি জানেন না আমার ছেলেদের অবস্থা যে গতকাল গত রাত্রিতে ওরা সবাই আমার রুমে ছিল অনেকক্ষণ আমার রুমে বসে গল্প করছিল আমি বিরক্ত হয়ে গেলাম অসুস্থ মানুষ আমি ভান করলাম যে আমার ঘুম আসছে আমি ঘুম আসার ভান করে চোখ দুটো বন্ধ করে নিয়েছি যখন বন্ধ করে নিয়েছি তখন ছেলেরা আপসে বলাবলি করছে যে আমার বাবার অমুক শহরে একটা বিরাট হোটেল আছে যদি তিনি মারা যান তাহলে এই হোটেলটা আমার বড় ভাই নেবে আর একজন বলছে যে আমার বাবার অমুক একটা ফ্যাক্টরি আছে যদি মারা যান তাহলে ওই ফ্যাক্টরিটার মালিক আমি হব মানে সবাই বাঁক বাটোয়ারা কিভাবে বাবার সম্পদকে বেটে নিবে তার হিসাব নিকাশ করছে বলছে আমি কিন্তু মাত্র ঘুমের ভান করে চকিতে আসি আসলে কিন্তু আমার ঘুম আসেনি বলছেন যে যদি আমি মারা যাই মারা যাই তাহলে এরা আমার মাল সম্পদ বেটে নিবে এই চিন্তা করে কিন্তু আমি মারা যাব আমার সম্পদ ওরা লুট করবে ওরা খাবে এর জন্য তাদের কোনোই দ্বিধা বা তাদের কোনোই অনুশোচনা নেই সেই জন্য আমার নোংরা ছেলের কথা বলবেন না আমি যা করেছি আমাকে তাই বলেন শেখ বলছেন যে আমি তাকে যা কিছু ঝাড়ফুঁক দেওয়ার দিলাম তারপরে বেরিয়ে গেলাম আর বেরিয়ে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলমিনের একটি আয়াত আমার ঠোঁটে চলে আসলো আমার মুখে চলে আসলো আল্লাহ রাব্বুল আলমিন সুরা হাক্কার আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াতে বলছেন মা আগনা আন্নি মা আলিয়া কেমতের দিনে কিছু মানুষ বলবে মা আগনা আন্নি মা আলিয়া আমার মাল সম্পদ আমার কিছুই লাভ দিল না মা আগনা আন্নি মা আলিয়া হালাকা আন্নি সুলতানিয়া যারা বড় বড় পাওয়ার মন্ত্রী এবং মিনিস্টারের মালিক মন্ত্রী এবং মিনিস্টার হয়েছে ক্ষমতার মালিক তারা বলবে আমার ক্ষমতা আজ কোনোই কাজে দিল না সেই সাহেব বলছেন এই লোকের অবস্থাও এরকমই হয়েছে যে তার মাল সম্পদ আজ কোনোই কাজে আসে না তার ক্ষমতা আজ কোনোই কাজে আসবে না যেদিন মারা যাবে সেদিন আসলে তাদের কোনো কিছুই কাজে আসবে না বন্ধুগণ এই ব্যক্তির ঘটনা আমাদের মানুষ মানুষকে আমাদের সকলকে একটা শিক্ষা দিতে পারে সেটা হচ্ছে পৃথিবীতে আমরা যাই উপার্জন করি না কেন এমন একদিন সময় আসবে যেদিন এসব কিছু আমাদের আসলে কোনো কাজে আসবে না আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের একটি হাদিস আল্লাহ রসুল বলছেন ইয়াকবাউল মাইয়িতা সালাস মৃত ব্যক্তির তিন সাথী হয় পৃথিবীতে যতই সাথী থাক মৃত্যুর পর তিন প্রকারের সাথী তার সাথে থাকে দুই সাথী ফেরত চলে আসে এক সাথী কবর পর্যন্ত এবং কবরের ভিতরেও থাকে দুই প্রকার সাথী কবর থেকে ফেরত চলে আসে আর এক প্রকার তার সাথে থাকে বলছে মৃত ব্যক্তির সাথী হয় তার পরিবার পরিজন মারা গেলেই যে তাকে ছেড়ে পালিয়ে যায় তা না যতক্ষণে দফন হবে না কবরে ঢুকানো হবে না কতক্ষণ পর্যন্ত কিন্তু পরিবারের লোকেরা কি থাকে সাথেই থাকে বলছেন যে বলছে ইয়াতবাহু আহলুহু তার মাল সম্পদ সাথে থাকে মানে এখনো মাল বন্টন করা হয় না এখনো তার যদি আমেল থাকে তার যদি খাদেন থাকে তার যদি গোলাম থাকে তারা তার সাথেই থাকে তার যদি পয়সা করি থাকে ব্যাংকে তো ব্যাংকেই থাকে এখনো কিন্তু সেটার বাঁক বটোয়ারা হয় না সেটা বন্টন হয় না আল্লাহ রসুল বলছেন তার মাল এবং তার তার পরিবার পরিজন তার সাথে থাকে তার সাথেই থাকে ও আমালু এবং তার আমল তার সৎ আমলও সাথে থাকে ফাইয়ার যে ও আহলুহু মালু যখন কবর দিয়ে দেওয়া হয় তখন তার পরিবার ফেরত চলে আসে তার মালও দুনিয়াতে থেকে যায় তার সম্পদও দুনিয়াতে থেকে যায় ওয়াবকা আমালু কিন্তু যেই জিনিসটি তার সাথে কবরের সামত ভিতরেও থাকে সেটা হচ্ছে তার আমল তার নেকি তার সৎ আমল এই হাদিসটিকে এমাম বোখারে এবং এমাম মুসলিম বর্ণনা করেছেন তো মাল সম্পদের মধ্যে যে জিনিসটি পৃথিবীতে আপনার সাথে থাকবে আখেরাতেও থাকবে সেটা হচ্ছে আসলে আপনার সৎ আমল সেটা কিন্তু মাল সম্পদ এবং পরিবার পরিজন নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিসে কুৎসি বর্ণনা করছেন সে হাদিসে কুৎসিতে বলা হচ্ছে ইবনা আদম শেখ হে আদম সন্তান হে আদমের সন্তান হে বানু আদম ইসমাশেদ যত পারো জীবিত থাকো থাকো যত মন তুমি বেঁচে থাকতে চাও থাকো একদিন মরণ আসবে যতই মনে করো যতই হিসাবপত্র লাগাও যে বিশ বছর বাঁচবো না চল্লিশ বছর না আশি বছর না একশো বছর যতই তোমার ইচ্ছা হোক করো তুমি তোমার ইচ্ছা কিন্তু মরণ একদিন আসবেই তাই হিসাব কতদিনের করো করতে চাও করো কোনো লাভ দিবে না মরণ আসবেই ওয়াহবিব মানসিয়তা যাকে চাও ভালোবাসো যাকে চাও পছন্দ করো কোনো যায় আসে না মুফা রেকো একদিন এমন সময় আসবে যে তাকে তোমাকে ছাড়তেই হবে আপনি যাকে ভালোবাসবেন যতই ভালোবাসবেন সেটা আপনার স্ত্রী হোক সেটা আপনার পিতামাতা হোক সেটা আপনার ছেলে পেলে হোক সেটা আপনার বন্ধু হোক সেটা আপনার আর কিছু হোক একদিন আসবে যে আপনাকে ছাড়তেই হবে হয় আপনি ওকে ছাড়বেন নাহলে ও আপনাকে ছাড়বে যেদিন আপনার মরণ আসবে তারপরে বলছেন ওয়ামাল মাসে আর যা চাও তাই করো দুনিয়াতে মানুষ কত কি করতে চাচ্ছে আর করে যাচ্ছে একের পর এক দল আবিষ্কার করছে একের পর এক মত প্রকাশ হচ্ছে একের পর এক কার্যকলাপ ঘটছে একের পর এক আনন্দ এবং বিনোদনের কাজ দুনিয়াতে মানুষ করে যাচ্ছে আল্লাহ তালা বলছেন যে ওয়ামাল মাসেদ আল্লাহ তালার কথা হাদিসে কুদ্সিতে যে যা চাও তাই করো ফাইন্না কামুলাকি কিন্তু এই কৃতকর্মের সম্পর্কে বা এই কৃতকর্ম যা করেছ সেটার একদিন সাক্ষাৎ হবে সেটার একদিন লাগাল পাবে আর সেটা হচ্ছে কেয়ামতের দিন ওয়াকুন কেফাসের থাকো যেভাবে চাও যা ইচ্ছা হয় তাই করো যা ইচ্ছা যেভাবে থাকার ইচ্ছা হয় থাকো ওয়া কামা তুদিন ও তাদা তুদান কামা কামা তুদিন ও তুদান যেমন কর্ম তেমন ফল পেয়ে যাবে এই হাদিসটিকে আহমদ এবং হাকেম বর্ণনা করেছেন এবং সহি বলেছেন বন্ধুগণ এটা আল্লাহ তালার স্বাধীনতা মানুষকে সৃষ্টি করার পরে সবের স্বাধীনতা দিয়েছেন কিন্তু স্বাধীনতার সাথে সাথে তিনি কিছু আইন এবং পদ্ধতি দিয়েছেন যদি সেগুলো না মানা যায় তাহলে একদিন না একদিন এই কর্ম হিসাবে ফল অবশ্যই পাওয়া যাবে ভাইয়েরা আজকে পৃথিবীর সকল মানুষ সেখানে কোনো মানুষকে বাদ দেওয়া যায় না মুষ্টিময় মানুষ ছাড়া সেটা মুসলিমই হোক আর মুসলিম সেটা ভালো মানুষ হোক আর মন্দ মানুষ সেটা দশ বছরের মানুষ হোক আর একশো বছরের মানুষ সেটা আপনাদের মতো যুবক হোক আর সাধারণ মানুষ হোক বা মৌলানা বা মৌলবী সাহেব হোক সবাই দুনিয়াটাতে যেন খালি টাকা আর টাকা ধন সম্পদ আর ধন সম্পদ জমা করতে হবে এর পিছনেই পড়ে আছে টাকা ছাড়া মনে হচ্ছে যেন সবকিছুই ফাঁকা এই এই এরকম মনোভাব পৃথিবীর সকল মানুষের মাথায় সকল মানুষের মনে আছে আল্লাহ রাবুল আলমিন বান্দাদের এই অবস্থাকে দেখে বলছেন মালি মালি বলছে আমার মাল আমার সম্পদ আমার সম্পদ এই করে যাচ্ছে মানুষ আমার বান্দা এটাই করে যাচ্ছে জেনে রাখো তুমি যতই মাল সম্পদ জমা করো না কেন তিন প্রকারের মালই তোমার জন্য থাকবে বা তোমার কাজে দিবে বাকি একটাও কাজে দিবে না যতই মাল মাল করো যতই সম্পদ সম্পদ করো তিন প্রকারেই তোমার লাভ দিবে বাকি কোনোটা আর লাভ দিবে না এক নম্বর মা আফা আফনা মাল সম্পদ যা জমা করেছ আর সেটা খেয়েছ সেটাই কিছু কাজে দিল মানে খেয়েছ আনন্দ করে পেট ভরে মনটা যা খাওয়ার ইচ্ছা হয়েছে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে আটশো টাকার কেজি হোক আর এক হাজার হোক খাসির মাংস খেতে ইচ্ছা হয়েছে পাঁচশো টাকাই হোক আর সাতশোই হোক আরো কিছু খাওয়ার ইচ্ছা হয়েছে পিজা হাট খেয়েছ বলছে এটাই লাভ দিয়েছে তোমার মাল এতটুকুই কাজ দিয়েছে যে এর দ্বারাই কিছু খেতে পেরেছ খাওয়ার কাজে এসেছে বলছে এই মালটা কিছু কাজে দিল আও লাবেসা আবলা কিংবা মাল সম্পদ দিয়ে কোনো কিছু ক্রয় করেছ কিনেছ কোনো পোশাক পরিচ্ছদ আর সেটা পরিধান করেছ মানে যা কিছু মাল সম্পদ সঞ্চয় করি না কেন আমরা সেটা যদি তার দ্বারাই যদি ভালো কাপড় চোপড় পরে পরি তাহলে এটাও খানিক কাজে দিয়েছে ঠান্ডার সময় কৃপণতা না করে ভালো জ্যাকেট নিয়েছেন আরাম দিয়েছে গরমের সময় সুতি কাপড় পরেছেন আরাম দিয়েছে বাইরে গেছেন দামি কাপড় চোপড় পরে আল্লাহ বলছেন এই পয়সাটা পয়সাটার মাধ্যমে কাপড় চোপড় কিনে পরিধান করেছ এটাও লাভ দিয়েছে অতপর সেটা পুরাতন হয়ে ছিঁড়ে গেছে এর সাথে সাথে বলবো গাড়ি ঘোড়া কিনেছে নিজে পায়ে না হেঁটে আরাম করে চলাফেরা করেছে এটাও ওর মাল সম্পদে কাজে দিয়েছে বলছে আও আতা ফাক্তানা কিংবা কোথাও দান করেছ কোথাও সাদকা করেছ তাহলে সেটাও তোমার হেফাজতে আছে দুনিয়াতে নেই কিন্তু আখেরাতে পাবে সেই মালটাও তোমার কাজে দিবে বলছেন ওয়ামা সেওয়াজা আলেক এর অতিরিক্ত এ ছাড়া যা কিছুই মাল হিসাবে জমা করেন না কেন ফাহুয়া জাহেবুন ওয়া তারে কুফলিন নাস সেটা অবশ্যই চলে যাবে আর লোকদের জন্যই থেকে যাবে হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন ভাই কথাটা সত্য আপনি যদি ব্যাংক ব্যালেন্স করতে করতে করতে করতে লাখ টাকার মানুষ যদি কোটিপতিও হয়ে যান এই তিনটি কাজ যদি করে যান তাহলে পেয়ে যাবেন বা ওর লাভটা দুনিয়াতে পাবেন আর ওটা ছেড়ে যদি মারা যান ব্যাংক ব্যালেন্সটা কবরে ঢুকবে ফেরেস্তা এসে জিজ্ঞাসা করবেন ব্যাংক ব্যালেন্স দেখালে কাজও হবে আর না যাবে যেই বাড়িটা তৈরি করব সেই বাড়িটাও কি কবরে যাবে যে গাড়িটা খরিদ করব সেটাও কি যাবে যে গুলো নিজে এবং নিজের স্ত্রীকে ছেলে পেলেকে দিব সেটাও কি যাবে আল্লাহ রাবুল আলমিন সহি বলেছেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের এই হাদিস সহি যে বান্দা তুমি টাকা টাকা যাই করো অর্থ সম্পদ যাই করো তিন প্রকার অর্থেই তোমার কাজে দিবে বাকি একটাও কাজে দিবে না যা তুমি এ অর্থ দিয়ে যা কিনবে এবং খাবে সেটাই তোমার কাজে দিবে যা খরিদ করবে এবং পরিধান করবে সেটাই তোমার কাজে দিবে যা দান খয়রাত করবে সেটাই তোমার কাজে দিবে এর অতিরিক্ত কিন্তু তোমার পয়সা করে কিছুই কাজে দিবে না আর একটি এ বিষয়ে আপনাদের হাদিস শোনাই এই হাদিসটি সম্পর্কে মতভেদ করা হয়েছে যে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা না কোনো সাহাবির কথা গবেষক ওলামাইকরান বলেছেন যে এটা সাহাবির কথা এটা মৌকুফ এটাই সহি কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে মামিন আব্দুল আহিল্লা প্রত্যেক ব্যক্তির তিন বন্ধু হয় প্রত্যেক ব্যক্তির তিন প্রকারের বন্ধু থাকে বন্ধু হয় ফাম্মা খালিলুন ফাইয়াকুল এক বন্ধু এক সাথী তাকে বলে মান ফাক্তা ফালাকা যা খরচ করো সেটাই তোমার ওয়ামা ফালাই সালাকা যেটা বন্দি করে রাখো জমা রাখো সেটা তোমার না যেটা খরচ করো সেটা কি সেটাই তোমার আর যেটা জমা রেখে দাও এটা তোমার নয় ফাজালিকা মালু এটা হচ্ছে তার মাল সম্পদের বিষয় আপনি জমা রাখবেন এটার গ্যারেন্টি নাই যে আপনি ওর দ্বারাই উপকৃত হতে পারবেন এটা গ্যারেন্টি নাই হতে পারেন উপকৃত হবেন কিন্তু গ্যারেন্টি নাই তারপরে বলছেন ওয়াম্মা খালিল ফাইয়াকুল দ্বিতীয় সাথী সে বলে আনা মা কাফায়দা আতায়তা বাবাল মালেকে রাজাত বলছে আমি তোমার সাথে আছি তোমার সাথী বটে কিন্তু যেদিন সে রাজা ধীরাজের দরজায় চলে যাবে সেদিন ফিরে চলে আসবো মানে মারা যাবে ওই দিন আর তোমার সাথে থাকবো না কালাস মানে মৃত্যু পর্যন্ত তোমার সাথে আছি সেটা কি এটা হচ্ছে এর পরিবার পরিজন এবং তার পরিবার পরিজন এবং তার মান সম্মান মৃত্যুর পর মান সম্মান দিবে মৃত্যুর পর পরিবার পরিজন এগুলা কি আপনার সাথে কবরে যাবে না লাভ দিবে বলছে এটা তার পরিবার পরিজন আর মান সম্মান বন্ধুগণ যতই বড় মিনিস্টার হোক যতই বড় দেশের রাজা হোক যেদিন মারা যাবে কয়েক ঘন্টার মধ্যে তার জন্য কবরের ব্যবস্থা করতে হবে যতগুলোই সম্মান থাক সেদিন থেকে সম্মান খালাস ডেড বডিটাতে আর কেউ সম্মান জানাতে আসবে না এমনি যদি একটা কেউ চাপ্পল ফিকে দিচ্ছে কোন মন্ত্রীর উপর পড়ছে না খালি ওর দিকে যাচ্ছে তাই কত ঝামেলা মন্ত্রীর কাপড়ে কিছু লেগে গেছে তাই কত ঝামেলা কিন্তু যেদিন মারা যাবে ডাক্তারেরা আবার পোস্টমর্টম করবে মাথা পাট মাথা মাথাতে এমন জোরে হাতুড়ার বাড়ি মারবে যে মাথার খোলপি মাথার হাড় একদিকে চলে যাবে কোন সম্মান নেই খালাস যত বড়ই হোক না কেন পৃথিবীতে বড় বড় মানুষ দেখছেন যারা এই পৃথিবীর গ্রামারের যুগে মানুষকে যুবককে সারা পৃথিবীকে পাগল করেছে শয়তানি কাজকর্ম দ্বারায় নাম নিচ্ছি না মাইকেল জ্যাকসনের মতো মানুষ পৃথিবীকে নাচিয়ে ছেড়েছে আর মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছিল নিজের কালা শরীরটাকে কালা পছন্দ নয় সেজন্য গোটা শরীরের প্লাস্টিক সার্জারি করে সাদা হয়েছিল কিন্তু এমন এক সময় আসলো যে সময় শরীরটা পচতে লাগলো পৃথিবীর সমস্ত ডাক্তারের কাছে ঘোরাফিরা করা হচ্ছে মাইকেল জ্যাকসনকে বাঁচাতে হবে কিন্তু কোনো মানুষের কোনো ওষুধেই কাজে দিচ্ছে না শেষ পর্যন্ত পৃথিবী থেকে চলে গেল মানুষ নিয়ে গিয়ে কবরে ঢেকে দিল আজ কোনো কাজে দিল না এই গ্রামার এই মানুষের চিৎকারে গান বাজনা কিছুই কাজে দিল না সেজন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বা কোন এক সাহাবের এই কথা স্পষ্ট এবং সহি আমি তোমার সাথে আছি যতদিন তোমার মরণ নেই যেদিন মরণ হবে সেদিন ফিরে চলে আসবো সেটা হচ্ছে পরিবার পরিজন সেটা আপনার যত প্রিয়া স্ত্রী হোক না কেন যত আপনার সুন্দর ভালো ছেলে ফর্মা বর্দার ছেলে হোক না কেন সন্তান হোক না কেন আর কিছু করার নেই আপনাকে মাটিতে দফন করতেই হবে আর সেই সময় কোনো সম্মান কাজেও দিবে না আম্মা খালিল উনফাইয়াকুল আর এক সাথী আছে সে বলবে আনা মা হায়তো দাখালতা ওয়া হায়তো খারাজতা আমি তোমার সাথেই আছি যেখানেই ঢুকো যেখানেই বের হো বলছেন ফাজালেকা আমালু এটাই হচ্ছে তার সৎ আমল এটা হচ্ছে তার নেকির কাজ বন্ধুগণ আমাদের সালাফে সালহীনের মধ্যে একজন বলছেন যে আদম সন্তানের দুটি বাড়ি একটা হচ্ছে জমিনের উপর বাড়ি যেটা আমরা বাড়ি ঘর তৈরি করি আর একটা হচ্ছে জমিনের ভিতরে বাড়ি যেটা হচ্ছে কবর বলছে যেটা জমিনের বাড়ি সেই বাড়িটাকে আমরা কত সুন্দর করি যতগুলা ইনকাম করছেন এর বেশিরভাগেই চলে যাচ্ছে নাকি বাড়িটা বানাতে এখনো অনেকের বাড়িই হয় না বলছে দুনিয়ার বাড়িটাকে তৈরি করার জন্য সব কিছুই যাচ্ছে পাঁচ লাখ টাকার বাজেট করছেন দুই বছর পর হবে না ওটা আট লাখ টাকা লাগবে দশ লাখ টাকার বাজেট করেছেন তিন বছর পর এটা পনেরো লাখ যাচ্ছে টাকা ইনকাম করছেন খালি বাড়িটা তৈরি করতে হবে বাড়িটার কারুকার্য করতে হবে সৌদি আরবের মতো জায়গায় মানুষ আছে বলছে এইখানকার মতো সুন্দর করব। এত সুন্দর টাইলস লাগাবো এত সুন্দর ফ্যান আর এসির ব্যবস্থা করব। এত সুন্দর চকচকে করব। সামনে এতখানি গার্ডেন করব। সুইমিং পুল করব আরো কি করব আরো কি করব সব টাকা যাচ্ছে বলছে মানুষ এই পৃথিবীর বাড়িটা তৈরি করার জন্য এত কিছু করে দিল যদি জিজ্ঞাসা করা হয় ভাই এই বাড়িতে কতদিন থাকবে তো বলবে যে ষাট বছর সত্তর বছর খুব বেশি হলে একশো বছর এর বেশি তো আর থাকতে পারবে না বলছে ভাই এর জন্য গোটা জীবনের সম্পদ লাগাই দিলে আর যেটা মাটির ভিতরে বাড়ি হবে ওটাতে কতদিন থাকবে বলছে ভাই ওটার কোনো ঠিক নাই কত বছর যে থাকতে হবে বলছে ওর জন্য তো কিছু করলে না ওই বাড়ির জন্য কিছু করলে না কিন্তু যেটা ষাট সত্তর বছরের বাড়ি তার জন্য সবই কিছু করে দিলে এটা কি একজন বিবেকবান মানুষের কাজ হয় এটা কোনো বিবেকবান মানুষের কাজ নয় বন্ধুগণ এ মাল সম্পদের তোয়াক্কা আমাদের সালাফে সালেহিনগণ করেননি তারা মাল সম্পদ অর্জন করেছিলেন বটে খুব ধনী মানুষ ছিলেন বটে কিন্তু এই মাল সম্পদ গুলাই তারা কবরে নিয়ে যাবেন এরকম আশা নিয়ে আর সবগুলাই ব্যালেন্স করে চাবি ভরে নিজের দেশে হচ্ছে না সুইস ব্যাংকে একেবারে বিদেশে পাঠাই দিব টাকা এরকম মনোভাব নিয়ে আমাদের সালাফে সালাইন ছিলেন না আর অত ছোট ধনী মানুষও গরিব মানুষও ছিলেন না একটি ঘটনা বলে দিই তাবুকের যুদ্ধ হয়েছিল নবম হিজড়িতে যেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ হবে অত ছোট যুদ্ধ ছিল না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনার মধ্যে এটা এলান করে দিলেন যে আমাদের বিরাট এক যুদ্ধে যেতে হবে এই সময় প্রচুর অর্থ শর্তের দরকার আছে আপনারা সবাই দান খয়রাত করুন এবং এই সেনাবাহিনীকে প্রস্তুত করুন এই সময় সমস্ত সাহাবাই ক্রাম নিজের বাড়িতে যা কিছু ছিল নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে হাজির করছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ গরিব মানুষ বাড়িতে যা ছিল সব নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে হাজির করেছেন হজরত উমর রাজি আল্লাহ তালহ বাড়িতে যা কিছু ছিল তার অর্ধেক নিয়ে এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দিয়েছিলেন হজরত উসমান রাজি আল্লাহ তালহ একশো উট নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে হাজির করেছেন বর্তমান যুগেও একশো উটের দাম জানেন কত হতে পারে সেই সময়ে একশো উট আল্লাহ রসুলের কাছে নিয়ে এসে দিয়েছেন সাথে সাথে একশো উকিয়া একশো উকিয়া মানে একশো রৌপ্য রৌপ্য রৌপ্যের পয়সা কয়েন্স আল্লাহ রসুলের কাছে এনে দিয়েছেন দেওয়ার পর দেখছেন দেখে মনে হচ্ছে না এখনো আরো প্রচুর মাল সম্পদের দরকার আছে বলছে আল্লাহ রসুল একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আরো আসি আবার একশো উঠ আর একশো রৌপ্য নিয়ে এসে আল্লাহ রসুলকে দিয়ে দিল আল্লাহ রসুল নেন আমাদের যুদ্ধ করতে হবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে দাঁড়িয়ে আছেন দেখছেন তাও হচ্ছে না আল্লাহ রসুলকে বলছেন আর একটু অপেক্ষা করেন আল্লাহ রসুল বাড়িতে গিয়ে আরো একশো উঠ এবং একশো উকিয়া আল্লাহ রসুলকে এনে দিচ্ছেন তবুও দেখা যাচ্ছে হচ্ছে না বলছেন আল্লাহ রসুল একটু আর অপেক্ষা করেন বাড়িতে গেলেন যাওয়ার পর একটা পুটলি নিয়ে আসলেন এই পুটলিটা ছিল স্বর্ণ মুদ্রের পুটলি এক একটা স্বর্ণের কয়েন্স কত দাম এখনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এই পুটলিটা নিয়ে এসে এভাবে ছেড়ে দিলেন আর স্বর্ণের পয়সাগুলি ওই মাটিতে পড়ার পর ছিটকে ছিটকা ছিটকে শুরু করলো বর্ণনাকারী বলছেন প্রায় পাঁচ কেজি স্বর্ণ মুদ্রা আর উনত্রিশ কেজি রৌপ্য তিন শতের অধিক উঠ একশোর বেশি ঘোড়া একাই উসমান গনি রাজি আল্লাহ তালা আনহ সেদিন দান করেছিলেন স্বর্ণ মুদ্রা পড়ে গেল তখন চারিদিকে ছিটকে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে কুড়িয়ে কুড়িয়ে জমা করছেন আর বলছেন উসমান এরপরে তুমি যাই করো তোমার কোনো ক্ষতি হবে না তুমি এরপরে যা কিছুই করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এই ছিল সাহাবাই কেরাম রাদি আল্লাহ তালা আনহুমের তাদের দিনের প্রতি জাজবা এবং নিজের মাল সম্পদ কিভাবে খরচ করতে হবে যেটা আখেরাতে জমা থাকবে তার জন্য তাদের এটা একটা বিরাট স্পৃহা এবং স্পিড আজ আমাদেরকে মাসে বিশ প্লেট খাওয়ার আয়োজন করতে হবে তার জন্যই এত খটকা বাঁধে আমি নিজেও খাবো আমার ভাইও খাবে এক প্লেটের দাম পঁচিশ রিয়াল সেটা দিতে আমাদের আজ এত ব্যথা হয় আমরা এই সালাফে সালহিনের তুলনায় কি করি আশ্চর্য লাগে আমাদের এই মাল সম্পদের ব্যাপারে চিন্তা ভাবনা করতে নিয়ে যাব কোবরের ভিতরে বন্ধুগণ মনে রাখতে হবে যে আমরা মাল সম্পদের জন্য না মাল সম্পদ আমাদের জন্য মানে আমরা জীবনে দুনিয়াতে বেঁচে থাকব সে কারণে কিছু মাল সম্পদের দরকার আছে এটা আসল জিনিস না মাল সম্পদটার আমাদের দরকার আছে ভাই আমরা দুনিয়াতে বেঁচে আছি কিছু মাল সম্পদের প্রয়োজন আছে বলেই আর এই অনুপাতেই আমাদের চলতে হবে মনে রাখবেন জীবনের সবকিছুই খুশি এই মাল সম্পদ দিতে পারে না আল্লাহর কোসম করে বলছি যদি আপনি যতই কোটি কোটি টাকা মাসে ইনকাম করেন না কেন যদি আপনার পরিবারের সাথে সমস্যা থাকে তাহলে মজা লাগবে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন না কেন আপনার ছেলে পেলে যদি আপনার সাথে না থাকে তাহলে মজা লাগবে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন না কেন যদি একটা এমন অসুখ হয়ে যায় যেখানে দুটা ভালো খাওয়া খেতে ডাক্তার নিষেধ করে দেয় তাহলে খুব মজা লাগবে আপনি যতই টাকা পয়সা ইনকাম করেন না কেন যদি প্যারালাইসিস হয়ে নিজের খাটে শুয়ে পড়েন খুব মজা লাগবে যতই টাকা পয়সা এবং অর্থের মালিক হন না কেন আর যতই পাওয়ারের মালিক হন না কেন যদি একবার জেলে ঢুকে যান তাহলে খুব মজা লাগবে শান্তি দিতে পারবে দেশের প্রাইম মিনিস্টার উভয়ই এমন সময় আসলো যে জেলে ঢুকে থাকতে হলো খুব মজা লাগছিল মাল সম্পদ বাঁচাতে পারে মাল সম্পদ সবকিছু খুঁজি দিতে পারে কিন্তু আমরা মনে করি অনেকে যে আমাকে হয়তো এই মাল সম্পদেই সব খুঁজি দিতে পারে ভাই দিতে পারে না আমি কয়েকটি আপনাদেরকে মাত্র উদাহরণ দিলাম তাই মনে রাখবেন যে মাল সম্পদ পৃথিবীতে আমাদের প্রয়োজন আছে বটে কিন্তু আমার জীবনটা দিয়ে দেবো এর জন্য এতখানি জরুরি না বৈধ পদ্ধতিতে মাল উপার্জন করবেন ইসলাম নিষেধ করেনি সমস্ত বৈধ পদ্ধতিতে যত উপার্জন করেন কাজে দেবে হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহরে ঘটনা এর সাক্ষী আজও কাজে দিতে পারে কিন্তু মনে রাখবেন মাল সম্পদ অর্জন করতে গিয়ে যদি আল্লাহ থেকে দূরে সরায় দেয় আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় দেয় দুনিয়ার এবং যাবতীয় দায়িত্ব থেকে যদি আপনাকে দূরে সরে দেয় তাহলে সেই মাল সম্পদ কোনো কাজে দিবে না ওই কথাই মনে রাখবেন আল্লাহ রসুল আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন তোমাদের এই মাল সম্পদ এবং তোমাদের এই সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে না করায় যাদেরকে এরকম দূরে সরাবে যারা এরকম দূরে সরে যাবে তারাই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত তাদেরই ধ্বংস হবে শেষ কথা মনে রাখবেন প্রিয় মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের সেই আদেশ যে মাইয়েতা সালাহ মাইয়েতের সাথে তিন প্রকার লোক থাকে ফাইয়ার যে দুই প্রকার ফিরে আসে এক প্রকার থেকে যায় আহলুহু আমা আলুহ তার সাথে থাকে তার পরিবার এবং তার মাল সম্পদ ওয়া আমালুহ এবং তার তার সৎ আমল এবং নেকি কবর দেওয়ার পর দুই প্রকার ফিরে চলে আসে তার পরিবার ফিরে চলে আসে তার মাল সম্পদ ফিরে চলে আসে আর তার সেই সৎ আমলেই কবরে থেকে যায় আলোচনা শেষ আলোচনার সারাংশ হলো ভাই এই যে আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীতে আমাদের মাল সম্পদের প্রয়োজন আছে বটে কিন্তু আমাদের জানটা দিয়ে দিতে হবে মাল সম্পদের জন্য এতখানি প্রয়োজন নেই কারণ আমরা মাল সম্পদ আমাদের আমাদের প্রয়োজন আছে মাল সম্পদের মাল সম্পদ তার প্রয়োজন আমাদের নেই এরকম যেন আমরা মনে না করি আর বৈধ পদ্ধতিতে মাল সম্পদ ইনকাম করতে হবে এতে কোনো ইসলাম বাধা দেয়নি তবে মাল সম্পদ অর্জনও করতে হবে তার যেটা হক সেই হক আদায়ও করতে হবে আর সেই হক হচ্ছে জাকাত দিয়ে দেওয়া তার আল্লাহ রাবুল আলমের ওয়াস্তে খরচ করে দেওয়া পরিবার পরিজন তারপরে দেশ পরিবার গ্রাম এসব কিছুর যেগুলো প্রয়োজন সেগুলোরও খেয়াল রাখা নচেত এমন এক সময় আসছে বা এমন এক সময় আসলো দেখলেন যে সারা পৃথিবীর বড় বড় ব্যাংকের মালিকগুলা দেউলিয়া হয়ে গেল দেউলিয়া হবারই কথা এরা সব সময় নিজের পেটটাকেই চিন্তা করেছে সুদ খেয়ে নিজের পেটটাকে ভরব এটাই চেয়েছে আমাদের দেশে বড় বড় এমন ধনী ধনী বিত্তশালী মানুষ আছে যদি চায় দেশের সমস্ত গরিব মানুষের বাড়িগুলো বানিয়ে দিতে পারে কিন্তু এটা চিন্তা করে না এরা ভেবেছে যে বাংলাদেশের ব্যাংক যখন ভর্তি হয়েছে ইন্ডিয়ার ব্যাংক যখন ভর্তি হয়েছে পাকিস্তানের ব্যাংক যখন ভর্তি হয়েছে তখন এই ভর্তি ছাড়াও নিয়ে গিয়ে সুইস ব্যাংকে ঢুকায় রাখি আর বিদেশে জমা করে রাখি কালো টাকা মনে করছে যে মরে যাওয়ার পর কিছু লাভ দিবে নাকি ওই বাক্সগুলি ওখানেই থাকবে বেটাই এক ডলারও ওখান থেকে কবরে আসবে না এই চিন্তা করা দরকার আছে প্রত্যেক মুসলিমকে যাদের ইমান নষ্ট দুর্বল হয়েছে তাই এরকম মনে হচ্ছে চলের দাঁত দিয়ে অর্থ কড়ি চেপে ধরে আছে যেটা আসলে কোনোদিন কোনো কাজে দিবে না আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে অবশ্যই অর্থশালী করে বৈধ পদ্ধতিতে অর্থ ইনকাম করা তৌফিক দান করেন এবং অর্থের হক আদায় করা তৌফিক দান করেন ওমা আলায়না ইল্লাল বালাক সালামু আলাইকুম ওরহমতুল্লাহ এরপরে আপনাদের দু একটা কারো কিছু জানার থাকলে বলেন নাহলে আপনাদের খাওয়া দাওয়ার সময় হয়েছে খাওয়া আপনাদের এই আলোচনা এক সপ্তাহ পর পর হবে ইনশাআল্লাহ মানে এই সপ্তাহ হয়েছে আগামী সপ্তাহ হবে না তারপরের সপ্তাহ হবে আপনারা